السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ফিকি আরেকটি মশলা নিয়ে এ পর্যায়ে যে মশলার আলোচনা হবে সেটা হচ্ছে নফল সালাত এর ফজিলত উদ্দেশ্য নিয়ে আলোচনা প্রথম কথা হচ্ছে নফল কাকে বলে নফল মানে যেটা ওয়াজিব নয় বাধ্যতামূলক নয় আপনি নিজে নিজে পড়ছেন সবের উদ্দেশ্যে সেটাই হচ্ছে নফল এটার ফজিলত কি আপনার নফল সলাত অর্জনের পর যেটার অবস্থান অনেক বেশি কারণ রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম এই নফল সালাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের চেষ্টা করেছেন সর্বদা এবং আবু হুরের আলাদি আল্লাহ এক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রসুল আকরম বলেছেন যে ইন্নআল্লাহ তাআলা قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ওয়ামা يسال عبدي يتقرب الي بالنوافل حتى احبه উহিব্বাহ রাসূল বলেছেন আল্লাহ বলেন মানে হাদিসে কুদসি আল্লাহ বলেন কি যেই ব্যক্তি আমার কোনো সত্যিকার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম এবং আল্লাহ আরও বলেন বলে যে কোনো বান্দা আমার কাছে যদি নৈকট্য অর্জন করতে চায় কোনো কিছুর মাধ্যমে তার মধ্যে সবচাইতে ফরজ ছাড়া আর নৈকট্য অর্জনের ভালো মাধ্যম আমার কাছে নেই ওটাই হচ্ছে সবচাইতে আমার কাছে প্রিয় এটার মাধ্যমে আমার নৈকট্য অর্জন করা হ্যাঁ এবং আল্লাহ আরও বলেন যে একজন বান্দা যদি আমার নৈকট্য অর্জন করতে এর পরপর চায় নফলের মাধ্যমে তাহলে তাকে আমিও ভালোবাসবো তাইলে ফরজ প্রথমে সে ফরজের গুরুত্ব দিতে হবে তারপরে নকল তাইলে আল্লাহ নৈকট্য অর্জনের ক্ষেত্রে নকলের ভূমিকাও রয়েছে এই হাদিস কুসির দ্বারা সেটাই প্রমাণিত দ্বিতীয় নম্বর যেটা সেটা আছে এই যে নফল যে সালাত এটার আপনার শরীয়তের মধ্যে বিধান করার এটা আর আসল হেকমত কি কারণ কি উদ্দেশ্য কি সেটা আমাদের জানতে হবে আল্লাহ শাহু বা শরীয়তের পক্ষে শরীয়তের মধ্যে নফলের ব্যবস্থা করা হয়েছে মানুষদের প্রতি দয়া করার জন্য কারণ আল্লাহ শাহুর পক্ষ থেকে রসুলের পক্ষ শরীয়তের পক্ষ থেকে প্রত্যেকটা ফরজের দেখবেন নফল আছে কেন নামাজের নফল আছে হজের নফল আছে জাকাতের নফল আছে এরকম প্রত্যেকটা জিনিসের নফল এটার মানে হচ্ছে একজন মমিন যেন তার ইমান বাড়তে থাকে কামলের মাধ্যমে এবং যেন তার পজিশন বাড়তে থাকে এই কামলের মাধ্যমে এবং যেন তার ফরজকে পরিপূর্ণতা দেওয়া যেতে পারে এবং কেমন এই ফরজের ত্রুটিকে কিভাবে আপনার কি করা যায় দূর করা যায় সেটা সম্পর্কে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি হজরত আবুল্লাহ হাদিস যে রসুল আকরম সম্পর্কে ইন্না ওলমা ইহাসবির আব্দু আল মুসলিম ইয়ুল খিয়ামতি সালাহ فإن أتمها وإلا قيل انظروا هل له من تطوع فإن كان له تطوع أكملت الفريضة من تطوعه ثم يفعل بسائر الأعمال المفروضة مثل ذلك রসুল বলেন যে সর্বপ্রথম একজন মুসলমানের কিয়ামত দিনে হিসাবে সালাত নিয়ে যদি সালাদটা পরিপূর্ণ পড়ে থাকে তাইলে কোনো সমস্যা নেই আর যদি সালাদটা পরিপূর্ণ না হয় ঘাটতি থাকে তাইলে বলা হবে তার কোনো নফল সালাদ আছে কিনা যদি নফল সালাদ থাকে তাইলে নফল সালাদ দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করা হবে এইভাবে হবে প্রত্যেকটা ফরজ কাজের ঘাটতি পূরণ করা হবে ফরজ হ্যাঁ জাকাতের যদি ঘাটতি হয় নফল জাকাত দিয়ে সৎকা দিয়ে সেটার ঘাটতি পূরণ করা হবে ফরজ রোজার যদি ঘাটতি থাকে তাহলে নফল রোজা দিয়ে ঘাটতি পূরণ করা হবে এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে নফলের ব্যবস্থা এই জন্যই রাখা হয়েছে এই কারণে আমরা শুধু ফরজের গুরুত্ব যে দিব এটা বাধ্যতামূলক নফলের গুরুত্ব দেব না তেমন নয় কারণ একজন মানুষ হিসেবে ফরজের মধ্যে ঘাটতি থাকবেই সুতরাং সেটার পরিপূর্ণতার জন্য আমাদেরকে নফল কাজ করতে হবে তাহলে পরিপূর্ণতা দেওয়া সম্ভব হয় আল্লাহ শাহানু আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করুন সেটাই আল্লাহর কাছে আবেদন করব এবং আমাদের এই ব্যাপারে সচেষ্ট হওয়া অবশ্যই দরকার আল্লাহ শাহানু তা করার তৌফিক দান করুন ওসল্লাহ আল্লাহ নবীন আহমদ আলহি ওসাহি